দাম হবে জান্নাতে পান করলে মাথা ধরবে না ভুল বকবে না এটা আল্লাহ কেন বলেছে বলুন আপনারা যে তাল গাছের মাথার মাল চালিয়ে দিয়ে সেখানে আল্লাহ বললে ऐसा मत समझो शराबन तहुरा का मतलब पाक शराब दिमाग में खलन नहीं आएगा और ना पो पा करेगा যারা দু গিলাস বেশি খেলে তারা কি করে বলুন পাঠিয়ে দেবো পড়ে যাও মুখ্যমন্ত্রী উড়িয়ে দেবো দিয়ে ধরাস করে আমার মাদ্রাসার গেটের পরে একজন পড়েছে বুঝলেন বছর দুই হলো বোধ হয় পানি হচ্ছিল তো সব থেকে মজা কি জানেন যদি কেউ বেশি মদ খায় একটা লাভ আছে কুকুরে যদি ঘাড়ে মুতে দেয় তা মনে করে আরেক গ্লাস পেয়েছি বোধ হয় এই করে চালায় আল্লাহ যা হারাম করেছে তা কখনো ভালো হয় গো আল্লাহ হারাম করেছে খবরদার তাল গাছ মেনে কেউ চাইবে না আর যদি তাল গাছে টাঙাও রস লাও লবার তৈরি করো গুড় করো তালে বেহতরিন জিনিস চব্বিশ ঘন্টা যাদের একটা দশটা তাল গাছ আছে সংসার চলে যায় ওটা লিজে দিয়ে দেয় তিনশো চারশো পাঁচশো টাকা করে পঞ্চাশশো পাঁচ হাজার টাকা দশটা তাল গাছ থাকবে সে সারা মাস দুটো তিনটে মাস ওই রস ঠেঙে আর গুড়ের লবাত করে চব্বিশ পর থেকে কলকাতা পর্যন্ত শিয়ালদা পর্যন্ত তালের লবাত পাবেন সিজনে তালের লবাত বিক্রি আমাদের দেশে বড় মার বেঁধে দিয়ে হাঁড়ি বেঁধে দিয়েছে ফুটিয়ে চালাচ্ছে তিনি তার মুনিশকে দিয়ে হাঁড়ি টাড়ি মেঝে পুড়িয়ে ওই তাল গাছে টাঙতো দিয়ে ভোরবেলায় পেড়ে রস খেত আর আমি নামাজ পড়িয়ে মাদ্রাসায় এলে পর বলতো ভাই এক খাবে তা খাও একা হতো কখনো খেতাম ঠান্ডা জিনিস খুব ভালো তালের রস মাতালরা কিন্তু দেখেছে যে সাহেব চালাচ্ছে তারপরে আমি দু পর পেরিয়ে যাচ্ছি তো দুটো মাতাল এক জায়গায় গড়াগড়ি যেতে যেতে বলছে আমরা খেলে তাড়ি ওরা খেলে রস মাতালের বুদ্ধি আছে মোল সাহেব খেয়েছে ওকে এবারে বল আমরা খেলে তাঁড়ি ওরা খেলে রস আমি বলি রে বাপ রে আকায় নানাকে বললাম ভাই ও রসও চলবে না সালারা জানতে পেরেছে ওরা সেই ফেনাওয়ালাটা খাইতো বেলা দশটা সেই ঘরে ঘরে বলছে তো মাথায় তো বুদ্ধিও কম নাই লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনাজিফুন মাথা ধরবে না এবং ভুল দেখবে না ও ফাগে হাদিম মিম্মায়াতা খৈয়ারন আর যে ফল চাইবে সেই ফল পাবে কাজু বলো কিশমিশ বলো মনক্কা বলো আখরুট বলো ও লাহমে তৈরি মে যে পাখির গোস্ত চাইবে ভোনা ভোনা রেডিমেড পাবে এবারে যাদের আমল নামা ডান হাতে তারা কি পাবে আল্লাহ বলছে যাদের আমুল্লামা ডান হাতে হবে তারা কুল পাবে কুলেতে কাঁটা থাকবে না জান্নাতির হাতেতে ফুকে যাবে উটের মাথার মতো কুল হবে রং বেরঙের কুল হবে হলুদ হবে ব্লু হবে নীল হবে লাল হবে যত রকমের রং হতে পারে তত রকমের কুল হবে শুধু সবুজ নয় আর থাকে থাকে কানি কানি কলা হবে কার্বাইড দিয়া পাকানো মাল হবে না গাছে থাকবে হাত পেড়ে খাবে আবার সঙ্গে সঙ্গে কলা ধরে যাবে আঙ্গুরের থোকা পেড়ে নেবে আবার আঙ্গুর এসে যাবে পালংকে চলতে বললে পালং উড়ে উড়ে যাবে ওফাকে হাতিন কাসিরা আর কত রকমের না আর থাকে থাকে কানি কানি কলা হবে লম্বা লম্বা ছায়া হবে বারেন্ডাতে ঘরে গোলাপ আঙ্গুর বেদনার ছায়া ও প্রবাহিত সবুজ সুন্দর রঙের পরিষ্কার পানি হবে ও ফাকে হাতিন কাসিরা আর কত রকম ফলের নাম করব সব রকম ফল পাবে লা না না মাল খতম হোক না মানা কিয়া যায় अल्लाह के पास माल अनलिमिटेड होगा तुम्हारे पास माल लिमिटेड होगा তুমি নল বসালে কল বসালে বলছো আমাদের কলে পানি লিও না চেক ভাল নষ্ট হবে আর গঙ্গায় জবাল দিলে বেলাও গা চেক ভাল নষ্ট হবে না আল্লাহ বলছেন মেরা মাল अनलिमिटेड है तेरा माल लिमिटेड है ला मकतुअतु वाला ममनुआ ना मना किया जाएगा ना माल खत्म होगा अला फुरुशे में मरफुआ ऊंचा ऊंचा कालीना और गद्दा होगा इन्ना इंशा ना हुन्ना इंशा আর আমি বিবি তৈরি করার মতো তৈরি করেছি অরুবা নাতরাবা তারা তোমার বয়সের সমকক্ষা হবে এবং প্রেমদায়িনী হবে মনোহারিণী হবে ভাষা ভাষা খাসা খাসা ঠাসা ঠাসা পদ্মালোচন হবে যত ব্যাখ্যা করবে করো কিন্তু হুরের বাংলা করা হবে না ফাঁসা ফাঁসা খাসা খাসা উড়ো উড়ো পদ্মালোচন টানা টানা দাগজ্যোকি সব বলা হলো তারপরেও বলা হলো না হরুণের প্রকৃত ব্যাখ্যা আল্লাহ তালা বলছে তারা তাবুতে রক্ষিতা হবে তোমার আগে কেউ তাদেরকে স্পর্শ করিবে না বাপজিরা সোনার লাল্লা আমার নিজেরা নেই না আল্লাহ আল্লাহ মেহরবান ভাইরা আল্লাহ মেহরবান আল্লাহ বেনিয়াজ আল্লাহ পাক আল্লাহ আমাদের জান্নাতের উত্তরাধিকারী করুক আজকের জালসাকে কবুল করুক এরপরে বাম হাত আলাদা আসহাবু শিমালে মাসহাবু শিমাল ফি সামুমি ওয়া হামিমি ওয়া জিল্লিম ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা যাদের আমলনামা বাম হাতে হবে তারা আগুন আর ধোঁয়ার মধ্যে হবে আমাদের তৌবা কবুল করো বাপজিরা সোনারা লাল্লা তারপরে আল্লাহ বলছেন ইয়াকুলুনা ইযা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামা আইন্না লামাবুসুন আমরা যখন মরে যাব পচে যাব গলে যাব আল্লাহ কি আমাদিকে উঠাতে পারবে কুলিনাল আউয়ালিন ওয়াল আখিরিন আল মাজমুন লা মিকাত ইয়াউমিন মালুম হে আমার নবী আপনি বলে দেন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় সকলকেই উঠানো হবে জাক্কুম খেতে দেবে জাক্কুম মানে নাগ ফেনি নাগ ফেনি মানে একটা কাঁটা ছোট একটা কাঁটা বড় সাদা পাড়া রংটা খেলে পাড়া বুকটা জ্বলে যাবে পানি পানি বলে কাতরাবে ফুটন্ত গরম পানি পান করতে দেবো আলা সুরপাল হিম ফুটন্ত গরম পানি পান করবে এবং উটের মতো পান করবে উঠে যেমন ট্যাঙ্কি ট্যাঙ্কি পানি পান করে নিজের পেটের ট্যাঙ্কিতে ভরে নেয় ওই রকম তারা ট্যাঙ্কি ট্যাঙ্কি পানি পান করবে ক্ষুদা নিবারণ হবে না তৃষ্ণা নিবারণ হবে না ঠোঁটগুলো গলে গলে পড়বে মৃত্যু কিন্তু হবে না যেমন দশটা গরু এক কাছে বেঁধে নিয়ে যায় ওই রকম আমরা জাহান্নামি দিকে ফেরেস্তারা দশটা বিশটা এক কাছে বেঁধে পেছনে মারতে মারতে নিয়ে যাবে জুমারা মানে দলে দলে জাহান্নামের দিকে তারা যখন জাহান্নামে পৌঁছাবে ফেরেস্তারা বলবে আলামি আতিকুম রসুল মিনকুম তোমাদের কাছে কি তোমাদেরই মধ্য থেকে রসুল করে কাউকে পাঠাই নাই কলু অবশ্য পাঠিয়েছিলে আমরা বিশ্বাস করি নাই মানি নাই বলবে অবশ্য এসেছিল কিন্তু আমরা কিচ্ছু বিশ্বাস করি নাই আর বলেছিলাম আল্লাহ কোরআন শরীফে পাঠাই নাই কঠিন মারহালা হবে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা কাফেররা বলবে আমরা যদি মাটি হতাম তো কত ভালো হতো রুবামা কাফারু লাউ কানু মুসলিমিন বারবার কাফেরেরা বলবে যদি মুসলমান হতাম তো কত ভালো হতো কিন্তু আজ এক্ষুনি তওবা করতে হবে কালকে বললে আর হবে না কঠিন মারহালা হবে তাই বাবজিরা সোনার আল্লাহ আমার গুণীজনেরা নেই নিষ্ঠমানেরা আল্লাহ আমাদেরকে তৌবাতিল্লা করাক পাঞ্জিগানা নামাজ ত্রিশটা রমজানের রোজা হজ ফরজ হলে জাকাত খরচ হলে জাকাত দিনদারি তাকে অক্ষুদা বিরুদ্ধে দান করুক আমার জন্য আপনারা দোয়া করেন আপনাদের জন্য আমি দোয়া করি আমাদের সকলকে আল্লাহ তালা ভালো কাজ করার তৌফিক দান করুক আজকের এই ছোট্ট জালসাকে আমাদের ছেলেরা দিয়েছে মাইকের ব্যবস্থা বড় সুন্দর খুব ভালো লেগেছে জলসা কমিটিকে উদ্যোক্তাদের আপনাদের সকলকে আল্লাহ কবুল করুক আজকের জলসাকে কবুল করুক আমার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করবো দর্শনী পড়ুক আল্লাহ আলা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 বাবজিদের সকলের জন্য দোয়া কবুল করে নাও আমার এবং আমাদের আত্মীয় স্বজন আব্বা আম্মা নানা নানি দাদা দাদি খালা খালু যারা তুমি আজকে চলে গেছে তাদের সকলের ফেরাত করে দাও আল্লাহ আল্লাহ বলি আল্লাহ গৌসকুতুব আব্দাল মস্ত মালাল যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের ফেরাত করে দাও আল্লাহ হুজুর সাল্লাহ আলি সাল্লামকে মাহামে মাহমুদ দান করো সমস্ত পয়গম্বদের মার্জাহাত বর্ধিত করে দাও সাহাবেকেরা মাহলে ভাই তাবে তাবিনদের জন্য দোয়া কবুল করে করে দাও আল্লাহ যাদের কথা মনে আছে যাদের কথা মনে নাই সারা বিশ্বে যে যেখানে কষ্ট পাচ্ছে তাদের জন্য দোয়া কবুল করে দাও রুজি রোজগারে বরকত দাও কামায় বরকত দাও আই বলে তুমি হালাল রুজি তুমি বন্দোবস্ত করে দাও তোমার কাছে হাত তুলেছি তোমার কাছে হাত তুলে কেউ কখনো নৈরাশ হয়নি তাই তুমি আমাদের দোয়া কবুল করে নাও তুমি মেহেরবাগ তুমি বেনিয়াস তুমি পার তোমার দয়ার অন্ত নাই প্রশংসার ভাষা নাই আল্লাহ কবুল করে নাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ আমার স্ত্রী পুত্র পরিজন আমার নাতি নাতনি ও তা আমাদের সকলের স্ত্রী পুত্র পরিজন নাতি নাতনি সকলের জন্য দোয়া কবুল করে নাও আল্লাহ আমার প্রধান আশীর্বাদে তাকে সুস্থতা আরোগ্য দান করো যাদের কেউ কোথাও অসুস্থ আছে তাদেরকে আরোগ্য দান করো যা বলার তা বলা হলো না যা চাওয়ার তা চাওয়া হচ্ছে না তুমি নিজের তরফ থেকে যা আমাদেরকে দিলে ভালো হয় তাই তুমি দান করো রব্বানা ওয়া রহমতুল্লাহি ওবরাকাত আমার বই কটা কইলো আপনার মেনেছ আমার কটা বই আছে বাবা বিশ খানা আছে যদি কেউ নিতে চান নেবেন দশ টাকা করে দাম